দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ কোরআনে করিমের সুরায় ফাতেহাকে সামনে নিয়ে আমরা এই সুরায় ফাতেহার যে শিক্ষা তা নিয়ে আলোচনা করতেছিলাম সুরায় ফাতেহার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তালার গুণাবলী আল্লাহ তালার একত্ববাদ নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের রিসালা এবং আখেরাতের বিশ্বাস ইসলামের যে মৌলিক তিনটা আকিদা এই তিনটা আকিদার আলোচনার পর চতুর্থ আয়াত ইয়াকা নাবুদ এই আয়াতে আমাদেরকে এই স্বীকারোক্তি দেওয়ার দাওয়াত আমাদের কাছে পেশ করা হয়েছে যে এই বিশ্বজাহানের রব আল্লাহ বিচার দিবসের মালিকও আল্লাহ তুমি যদি দুনিয়ায় সফলতা চাও আখেরায় সফলতা চাও তোমার জীবনে আল্লাহর আনুগত্য দরকার জীবনটা আল্লাহ তালার হুকুম অনুযায়ী তোমার জীবনটাকে গড়ে তোলা দরকার তাই মুক্তির জন্য সফলতার জন্য এই কথার স্বীকারোক্তি দাও ইয়াকা না আবুদু আমি তোমারই আনুগত্য করি দেখেন সুরায় ফাতেহা কোরআনে করিমের এমন একটা সুরা আল্লাহ তালা আমাদের জন্য এই সুরার তেলাওয়ারটাকে ফরজ করে দিচ্ছেন দৈনিক ফরজ করে দিচ্ছেন একজন ব্যক্তি ইমান আনার পর তার উপর নামাজ ফরজ আর এই নামাজের মাঝে সোরে ফাতেহা পড়া এটা হলো ওয়াজিব এর অর্থ হলো এই নামাজের মাঝে সোরে ফাতেহা যদি না পড়া হয় তাহলে নামাজ হবে না এই নামাজটাকে আবার দোহরায় পড়তে হবে এবং সোরে হাটা যে নামাজই পড়তে হয় প্রতি রাকাতেই পড়তে হয় প্রতি রাখাতেই সুরায় ফাতেহা পড়তে হয় এই সুরায় ফাতেহার মাঝে বারবার যে শব্দগুলো যে আয়াতগুলো আমরা পড়ছি আল্লাহ তালা আমাদেরকে পড়াচ্ছেন আমরা কি পড়তেছি আল্লাহ তালা আমাদেরকে কি পড়াচ্ছেন কি কথাটা আমাদের জবান থেকে আল্লাহ তালা বের করছেন এই স্বীকারোক্তিটা আমরা আমাদের জবান দ্বারা দিচ্ছি তার একটা বুঝ আমাদের তৈরি হওয়া দরকার এবং সুরে ফাতেহা যখনই আমরা পড়ব সেই বুঝ সহকারে আল্লাহ তালার সেই চাওয়াটার সাথে একাত্ম হয়ে আমরা যদি সুরে ফাতেহার প্রত্যেকটা আয়াত এটাকে সেই ভাব নিয়ে সেই অনুভূতি নিয়ে আমরা যদি সুরায় ফাতেহা আমরা আমাদের নামাজের মাঝে তারাত করতে পারি তাহলে আমাদের নামাজটা আমাদের এই অনুভবহীন নামাজের চাইতে অনেক গুণ সুন্দর নামাজ হবে আমাদের নামাজটা তখন একটা জীবন্ত নামাজ হবে তো এই নিজের নামাজকে জীবন্ত করার জন্য নিজ ইমানটাকে জীবন্ত করার জন্য সোরায় ফাতেহার অনুভূতিটা এটাকে জীবন্ত করা দরকার সুরায় ফাতেহার প্রত্যেকটা আয়াতের দাওয়াত প্রত্যেকটা আয়াতের যে ব্যাখ্যা এটা যখন আমার মাঝে জীবন্ত হবে তাই আমি যখন নামাজ পড়বো এই নামাজ সুরায় ফাতেহার নামাজ হবে ইমাম যখন নামাজের মাঝে সুরায় ফাতেহা পড়বে আমি সুরায় ফাতেহা শুনব তো প্রত্যেকটা শোনাটা তখন অন্যরকম শোনা হবে তিনি ইমানকে জীবন্ত করার জন্য নিজ নামাজটাকে জীবন্ত করার জন্য ফাতে হাটটার মাঝে একটা প্রাণ একটা রুহ তৈরি করতে হবে তাই দেখেন সুরে ফাতেহার মাঝে মহান রব্বুল আলমিন আমাদের জবান দ্বারা এই কথার স্বীকারোক্তি নিচ্ছেন বলো ইয়া কানা আবুদু আমি শুধু তোমারই আনুগত্য করি ইয়া কানা বুধু আমি শুধু তোমারই আনুগত্য করি আমি আর অন্য কারো আনুগত্য করি না আমি শুধু তোমার ইবাদত করি আমি আর অন্য কারো ইবাদত করি না আমি শুধু তোমার আদেশ অনুযায়ী চলি আমি অন্য কারো আদেশ অনুযায়ী চলি না ইয়াকানা আবুদু আমি শুধু তোমার গোলাম আমি আর অন্য কারো গোলাম না আমি তোমার বান্দা আমি আর অন্য কারো বান্দা না আমার হায়াত আমার মৌতের উদ্দেশ্য আমার এই জীবনের লক্ষ্য মন্দির তোমাকে সন্তুষ্ট করা আমি আমার জীবন দ্বারা আমি আমার কাজ দ্বারা আর অন্য কাউকে সন্তুষ্ট করতে চাই না আমার এই জীবনটা তোমার জন্য আমার এই শক্তি আমার এই শ্রমটা তোমার জন্য আমার শক্তি আমার শ্রম আমার জীবনটা আর অন্য কারো জন্য না আমার জীবনটা তোমার চাওয়াকে পূরণ করার জন্য আর অন্য কারো চাওয়াকে পূরণ করার জন্য আমার জীবন না আমার জীবনটা তোমার চাওয়াকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য কারো চাওয়াকে মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবন না ইয়াকা না ইয়াকা না দ্বারা নিজের এই স্বীকারোক্তিটা আল্লাহ তালার কাছে পেশ করতে হবে যে আল্লাহ বান্দা নিজেকে তোমার গোলাম স্বীকারোক্তি দিচ্ছে যে বান্দা নিজেকে তোমার এবাদত গুজার তোমার আনুগত্যশীল এটার স্বীকারোক্তি দিচ্ছে আর আমি তোমারই কাছে সাহায্য চাই এই পথে যত বাধা আসতে পারে যত ধরনের বিপদ আসতে পারে অঙ্গীকার তো আমি করলাম এই অঙ্গীকারের উপর টিকে থাকার জন্য আমি তোমারই কাছে সাহায্য চাই দেখেন ইয়াকা নাস্তা ইনু আয়াতটা অত্যন্ত ব্যাপক একটা আয়াত ইয়াকা না বুধু আমি তোমারই এবাদত করি ইয়াকা না বুধু আমি তোমারই কাছে সাহায্য চাই এর অর্থ আমি আর অন্য কারো কাছে সাহায্য চাই না কি সাহায্য চাই না কোনো সাহায্য চাই না আমি এবাদতটা যেমন আল্লাহরই করি অন্য কারো করি না কোন এবাদতই অন্য কারো করি না আমি নামাজ পড়তে গিয়েও আল্লাহর কথা মতো নামাজ পড়ি ঘর চালাইতে গিয়েও আল্লাহর কথা মতো ঘর চালাই দোকান চালানোর সময়ও আল্লাহর হুকুম মতো দোকান চালাই এবাদত কি শুধু নামাজে না জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে সমাজ পরিচালনার সময়ও আমি আল্লাহর কথা মতোই সমাজ চালাই রাষ্ট্র পরিচালনার সময়ও আমি আল্লাহর কথা মতোই রাষ্ট্র পরিচালনা করি রাষ্ট্র চালাই ইয়া কেনা আবু ও ইয়া কেনা তাইনু আর আমি তোমারই কাছে সাহায্য চাই ঘর চালানোর সময়ও তোমার কাছে সাহায্য চাই সমাজ পরিচালনার জন্যও তোমার কাছে সাহায্য চাই রাষ্ট্র পরিচালনার জন্য তোমার কাছেই সাহায্য চাই তোমারই উপর নির্ভর করি অসুস্থ হয়ে গেলেও তোমার কাছে রোগমুক্তি চাই বিপদগ্রস্ত হয়ে গেলে তোমার কাছেই প্রার্থনা করি পেরেশানিগ্রস্ত হয়ে গেলে তোমার কাছে ফরিয়াদ করি আমার জীবনে যত ধরনের চাওয়া আছে এই সমস্ত ধরনের চাওয়া গুলো আমি তোমার কাছে চাই নাস্তাইন এখন একটা প্রশ্ন ইয়াকা নাস্তাইন তো বলতেছি তোমারই কাছে সাহায্য চাই কিন্তু আমরা তো আল্লাহ ব্যতীত অন্যান্য মাখ লোকের কাছেও চাই চাওয়ার জন্য তাদের কাছে যাই অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই আমি অসুস্থ বেকার হয়ে গেলে বিভিন্ন প্রতিষ্ঠানে যাই আমি বেকার আমাকে চাকরি দাও পথের মাঝে রাস্তা ভুলে গেলে মানুষের কাছে চাই আমাকে রাস্তাটা চিনায় দাও তাহলে আমরা অন্যের কাছে চাচ্ছি না হ্যাঁ চাচ্ছি তো এই যে চাওয়াটা আমরা ডাক্তারের কাছে চাচ্ছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাচ্ছি এরকম ভাবে আমরা রাষ্ট্রের কাছে চাচ্ছি সমাজ নেতৃত্বের কাছে চাচ্ছি এই চাওয়াগুলো আমাদের জীবনে আছে এই চাওয়াগুলো হলো আসবাব যাদের কাছে চাইতেছি তারা আসবাব এটা হলো মাধ্যম ডাক্তারের কাছে যে চাচ্ছি ডাক্তারের দেওয়ার ক্ষমতা নাই ক্ষমতা তো আল্লাহ ডাক্তারটা হলো মাধ্যম রোগ মুক্ত করার ক্ষমতা তো ডাক্তারের নাই চিকিৎসকের নাই রোগ মুক্ত করার ক্ষমতাটা তো শুধুই আল্লাহ কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি একটা মাধ্যম গ্রহণ করার জন্য যেই মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আমি আমার চাওয়াটাকে পূরণ করব প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি এটা একটা মাধ্যম এই মাধ্যমকে ধরে আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ মাধ্যম ধরছি আমার যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু চেষ্টা আমি করছি কিন্তু সফলতা তো তুমি দিবা মাধ্যম আমি ধরছি আমি গাড়ির মাঝে উঠছি নেওয়া তোমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা গাড়ির নাই রোগ মুক্তি দেওয়ার ক্ষমতাটা ডাক্তারের নাই প্রতিষ্ঠানের আমাকে চাকরি দেওয়ার ক্ষমতাটা প্রতিষ্ঠানের নাই দোকান খুলছি কিন্তু ক্রেতা আনার ক্ষমতাটা কার জাহিলি যুগে মানুষের বিশ্বাস ছিল যে অমুক তারা যদি উদিত হয় বৃষ্টি হবে অমুক তারা যদি উদিত হয় বৃষ্টি হবে সকালবেলা যদি পেঁচা দেখা যায় তাহলে এই দুর্ঘটনা ঘটবে এরকম বিভিন্ন ধরনের বিশ্বাস জাহিলি যুগে মানুষদের মাঝে ছিল যেমন হাদিসের মাঝে পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা বহুদের যুদ্ধের সময় একদিন সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে একদল এটাকে ক্ষেত্র করে একদল ইমান গ্রহণ করবে আর আরেকদল কুফরি করবে একদল বলবে যে আজকে রাত্রে উমুক তারা উঠছে এই জন্য বৃষ্টি হয়েছে আর আরেকদল বলবে যে আল্লাহ তালা অনুগ্রহ করে আজকে বৃষ্টি দিয়েছেন একটু দুইটা দল ভাগ হয়ে জমিনের মাঝে ফসল হয়েছে খুব ফলন হয়েছে একদল ইমান গ্রহণ করবে আরেকদল কুফুরিকে গ্রহণ করবে একদল বলবে যে এই বছর ফলন প্রচুর হয়েছে আল্লাহ তালার খাস রহমত খাস অনুগ্রহ জমিনবাসীর উপর যে আল্লাহ তালা প্রচুর ফলন দিতেন এবছর আর আরেকদল বলবে যে দুর্গা গজে চড়ে এসেছে তাই এই বছরের ফলনটা বেশি বেশি না যে একদল এটাকে কেন্দ্র করে একদল কুফুরিকে গ্রহণ করবে আর আরেক দল ইমান গ্রহণ করবে ইমান যখন গ্রহণ করলাম তখন আমি ইমানদার থাকলাম আর যখন কুফুরি বিশ্বাসকে গ্রহণ করলাম কুফুরি বিশ্বাসকে গ্রহণ করার পর কি ইমান থাকে ইমান তো থাকে তো একজন মমিন তার সমস্ত কথায় সমস্ত কাজে তার ইমানের যে উচ্চারণ ইমানের উচ্চারণ তার জবানে থাকতে হবে ইয়া কানা বুধু ও ইয়া কানা ইমানের উচ্চারণ থাকতে হবে জবান দ্বারা কুফরের উচ্চারণ একজন ইমানদারের জবানে থাকা যাবে না কুফরের উচ্চারণ জবানে থাকা যাবে না জবানের মাঝে ইমানের উচ্চারণ আসতে হবে সেই জাহিনি যুগে এই সমস্ত বিশ্বাসগুলো বর্তমান আধুনিক যুগেও এই সমস্ত বিশ্বাসগুলো আছে না এই সমস্ত বিশ্বাসগুলো আছে এই বিশ্বাসটাকে ইয়াকানুর মাঝে এই বিশ্বাসকে অস্বীকার করার দাওয়াত দেওয়া হইতেছে এই বিশ্বাসকে অস্বীকার করো বরং এই বিশ্বাসকে গ্রহণ করো যে ইয়াকানু যে এই জমিনে যা কিছু হয় আল্লাহ তালার তরফ থেকে হয় আর আমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে চাই এই শিক্ষা এই দাওয়াত দেওয়া হয়েছে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে আমাদের সমাজে আরেকটা প্রবণতাও আছে যে মানুষ মাজারের কাছে গিয়া চায় সেই যুগে উচিত দেখেন আল্লাহ নেক বান্দাদের কাছ থেকে দোয়া শিক্ষা করা তাদের কাছে দোয়া চাওয়া এটার সুযোগ আছে যতদিন আল্লাহর সেই নেক বান্দা আল্লাহ তালা তাকে হায়াতে রাখছে কিন্তু আল্লাহর কোন নেক বান্দার যখন মৃত্যু হয়ে যায় তিনি যখন কবরের মাঝে শায়িত হয়ে যান তো তার কি জিয়ারত করা যেতে পারে কিন্তু তার কবরের কাছে চাওয়া যেতে পারে যেমন মনে করেন একজন ডাক্তার তার চিকিৎসা ভালো রুগীর রোগকে তিনি খুব ভালোভাবে বুঝেন ভালো ঔষধ দেন তার ঔষধে অগণিত ব্যক্তি তার চিকিৎসায় অগণিত ব্যক্তি তাদের রূপ মুক্তি পেয়েছে এখন এই ডাক্তার একটা সময় অগণিত রোগী তার দ্বারা রোগ মুক্ত হইছে কিন্তু একটা সময় তারও তো জীবনের শেষ দিন আছে এই ডাক্তার মৃত্যুবরণ করার পর তিনি যখন কবরে শায়িত এই কবরে শায়িত ডাক্তারের কাছে যদি রোগীরা যায় যে আমার রোগ মুক্তি দরকার এবং এই সাহিত্য ডাক্তারের কবর জিয়ারতের দ্বারা তাদের রোগ মুক্তি হবে এর কোনো সুযোগ আছে ডাক্তার কোনো পরামর্শও দিতে পারবে না কোনো প্রেসক্রিপশনও দিতে পারবে না কোন রূপ মুক্তির যে একটা অনুভূতি দু চারটা কথা তাও বলতে পারবে না ঠিক একজন ব্যক্তি আল্লাহর নেক বান্দা আপনি তার সহবতে গেলে আপনার মাঝে ইমান জাগ্রত হয় ওনার দু চারটা কথা শুনলে আপনার মাঝে ইমানই অনুভূতি তৈরি হয় তো আল্লাহ নেক বান্দা জিন্দা থাকা অবস্থায় তার কাছে যান যিনি জিন্দা আছে তার কাছ থেকে দোয়া নেন তার কাছ থেকে সহমত নেন তার কাছ থেকে দোয়া নেন কিন্তু আল্লাহর সেই নেকবান্ধা যখন কবরের মাঝে সাহিত এই কবরে সাহিত আল্লাহর সেই নেকবান্ধা আপনার জীবন আপনার জীবনের কল্যাণ অকল্যাণ কোনো চাওয়া পাওয়া কোনো কিছু পূরণ করার ক্ষমতা তিনি রাখেন রাখেন আমরা তোমারই আনুগত্য করি ইয়া আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এখন আল্লাহ তালার কাছে আমরা কি বিষয়ে সাহায্য চাই আল্লাহর কাছে আসলে একজন বান্দার চাওয়াটা কি হবে কি চাইব আল্লাহর কাছে আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তোমারই কাছে আমরা চাই সাহায্য কিন্তু কি সাহায্য চাই কোন পথে চলার সাহায্য চাই আল্লাহ তালা নিজেই শিখাচ্ছেন বলো আল্লাহ নিজেই শিখাই দিতেছেন যে কি সাহায্যটা আল্লাহর কাছে চাইতে হবে খুব ছোট আয়াত আয়াতের মাঝে শব্দ মাত্র তিনটা একটা হলো ইহদিনা একটা শব্দ আর সিরাত আরেকটা শব্দ মুস্তাকিম আরেকটা শব্দ তিনটা শব্দ কিন্তু ইহদিনা সৈরাত মুস্তাকিম এত ব্যাপক যদি আল্লাহ তালা ইহদিনা সিরাতুল মুস্তাকিম এই যে আল্লাহ তালা আমাদেরকে এটা বলা শিখাইছেন এই বলাটা যদি আমরা বলতে পারি আর আল্লাহ তালার দরবারে যদি এই বলাটা কবুল হয়ে যায় তাহলে দুনিয়া এবং আখেরাতের সমস্ত সমস্যার সমাধান এই এক দোয়ার মাধ্যমে হয়ে গেল এত ব্যাপক দেখেন সিরাতে মুস্তাকিম হলো এমন পথ যেই পথে কোনো প্যাচ নাই কোনো প্যাচ গুস নাই কোনো অলিগলি নাই কোনো বাঁক নাই কোনো কিছু নাই পথিককে যদি বলা হয় এই পথ তার এই পথের শেষ মঞ্জিল পর্যন্ত যেতে কোনো ঘাপলা নাই কোনো পরেশানি নাই সহজেই সে গিয়ে বুঝতে পারবে এখন সিরাতে মুস্তাকিম সিরাতল মুস্তাকিম এর অর্থ হল যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন তাহলে সিরাতে মুস্তাকিম বলা হয় এমন পথকে যেই পথে আঁকা বাঁকা কোনো বলি নাই কোনো ব্যাস নাই কোনো বাক নাই সহজ পথ এই সিরাতে মুস্তাকিমের এই সহজ পথটা আমাদের জীবনের সর্বক্ষেত্রে দরকার না সর্বক্ষেত্রে দরকার কবুল হয়ে গেল তো জীবনের সর্বক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আমি পেয়ে গেলাম আমাদের আখেরাতের জন্য সিরাতে মুস্তাকিম দরকার এমন একটা সহজ পথ দরকার যেই পথে কোনো পেস নাই কোনো বাক নাই কোনো অলিগলি নাই সোজা জান্নাতে চলে যাব এটা আমাদের দরকার আছে না এই সিরাতে মুস্তাকিম মুস্তাকিম মুস্তাকিম দ্বারা যখন আমি নিয়োগ করব যে সিরাতে মুস্তাকিম মানে জান্নাত তাহলে আল্লাহর কাছে আমি এমন একটা পথ প্রার্থনা করতেছি এমন একটা পথ আল্লাহর কাছে আমি চাচ্ছি যেই পথে কোনো আঁকাবাঁকা বাঁকা গলি নাই কোনো ব্যাস নাই কোনো বাক নাই আমি খুব সহজভাবে যেই পথ দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো সিরাতুল মুস্তাকিম যখন বলবো জান্নাতের একটা নিয়ত করে বলতে পারি আমরা নামাজের মাঝে যখন মুস্তাকিম বলবো নিয়ত করবো যে জান্নাত আল্লাহ সুজা পথ এমন একটা পথে চালাও যেই পথে খুব সহজভাবে আমি আমার সফলতার মঞ্জিল জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি যদি কবুল হয়ে যায় আমার দুনিয়া আখেরাত সফল হয়ে নিজের জন্য নিজের সন্তানের জন্য দেখেন ইহদিনা ইহদিনই না কিন্তু আমাকে দেখাও না আমাদেরকে দেখাও আমাদেরকে মাঝে নিজেকে নিজের সন্তানকে নিজের বাবা মাকে নিজের সমাজ পরিবেশকে নিজের প্রতিবেশীকে নিজের আপনজনকে নিজের দেশবাসীকে সারা বিশ্বের মুসলমানদেরকে এবং আল্লাহর অগণিত বান্দা যারা বিশ্বে আছে সকলের জন্য এই দোয়ার মাঝে আমি সকলের কথা নিয়োগ করি ইদিন আল্লাহ সকলকে জান্নাতের পথে তুমি পরিচালিত করো কত বড় দোয়া মুস্তাকিম যখনই এটার উচ্চারণ করব একটা অনুভূতির সাথে একটা আবেগের সাথে জান্নাতের মালিক আল্লাহর কাছে জান্নাতটার প্রার্থনা করব ইয়াকে না বুধু এই কথার স্বীকারোক্তি দিব আল্লাহ তোমার আনুগত্য করি তোমারই আনুগত্য করি ও ইয়াকা নাস্তা তোমার কাছে সাহায্য চাই যেন আনুগত্যের পথে তোমার গোলামের পথে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পাই আল্লাহর কাছে এই প্রার্থনা করব যে আল্লাহ জান্নাতের পথে পরিচালিত করো সহজভাবে পরিচালিত করো কোন পরীক্ষা নিরীক্ষা আর আঁকা বাঁকা গুলি ইমানের উপর নানাবিধ ঘাট প্রতিঘাত দ্বারা আমাকে তুমি যাচাই বাছাই করো না সহজভাবে জান্নাতে পৌঁছে দাও আল্লাহ যদি ইচ্ছা করেন তার বান্দাকে সহজভাবেও জান্নাতে পৌঁছাইতে পারেন আবার অনেক পরীক্ষা নিরীক্ষার পরও তাকে জান্নাতে পৌঁছাতে পারেন পারেন না সবভাবেই তো পারেন আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ ইমানের উপর পরীক্ষা আমার আমলের উপর পরীক্ষা আমার ইসলামের উপর তুমি পরীক্ষা নিও না আমাকে সহজভাবে আমাকে তুমি জান্নাতের পথে পরিচালিত করো একদিন মুস্তাফি আবার দেখেন আমরা যে দুনিয়ার জীবনে আমাদের প্রত্যেকটা কাজেও কিন্তু সেরাতে মুস্তাকিম দরকার আমি ঘর থেকে বের হয়েছি আমার কর্মস্থলে যাওয়া দরকার কারণ কর্মস্থলে যে যাবো খুব আঁকা বাঁকা গুলি বেশ গুজের রাস্তা দিয়া না হইয়া যদি পথটা সহজ হয় সরল হয় এটা উত্তম না আমাকে যেতে হবে আমার কর্মস্থলে পথটা খুব ভয়ঙ্কর এই পথের মাঝে গুলমাল এই পথের মাঝে বোমাবাজি এই পথের মাঝে জীবনকে হাতে নিয়ে চলতে হয় এমন পথ চাই না এমন পথ চাই যে এই পথটা নিরাপদ আমি যে আমার কর্মস্থলে যাব আমার কাজে যাব আমার বাজারে যাব আমার চাকরিতে যাব আমার জন্য সিরাতে মুস্তাকিম দরকার এদিন সিরাতল মুস্তাকিম আল্লাহর কাছে এই প্রার্থনাও সিরাতে মুস্তাকিম দ্বারা আমাদের হচ্ছে যে আল্লাহ আমার জীবনের প্রত্যেকটা কাজে তুমি সিরাতে মুস্তাকিম নিরাপদ একটা সিরাত নিরাপদ একটা রাস্তা সহজ সরল একটা পথে তুমি আমাকে চালাও আমি খাচ্ছি আমি লেনদেন করতেছি আমি সমাজ পরিবার পরিচালনা করতেছি একজন মানুষের দুনিয়ার জীবনের সমস্ত কাজগুলোই এটার মাঝে একটা ভয় আছে একটা আশঙ্কা আছে খাচ্ছি ভয় না জানি কোন ঔষধ হয় না জানি হজম না হয় পেরেশানি একটা খাওয়ার পরে যদি আবার পেট খাইপা যায় পেট যদি নষ্ট হয়ে যায় যদি গ্যাস্ট্রিকের ব্যথা উঠে একটা পেরেশানি দোয়া করে নি সেদিন সিরাতুল মুস্তাকিম আল্লাহ খাবার খাওয়ার তো অফিক দাও যে খাবারটা আমাকে নিরাপদ রাখবে আমি যেই খাবার দ্বারা নিরাপদ থাকবো লেনদেন করতেছি এই লেনদেন আমার জন্য ক্ষতিকরও হইতে পারে একটা জমি কিনতেছি সমস্যা থাকতে পারে জমির মাঝে ব্যাংকের মাঝে টাকা রাখতেছি ক্ষতি ক্ষতির সম্মুখীন হইতে পারি একজনকে টাকা দিচ্ছি ক্ষতির সম্মুখীন হইতে পারি ঘর পরিবার পরিচালনা করতেছি আমি একটা ভালো মনে করতেছি কিন্তু ভয় আছে যদি তার উল্টাটা ভালো হয় সেই জীবনের যে কাজ যখন করব আল্লাহ তালার কাছে এ দুয়া করতে থাকা ইহদিন সিরাতল মুস্তাকিম এ দুয়া করতে থাকার ফজিলত হলো এই যে দুনিয়ার প্রত্যেকটা কাজও যখন আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে এহদিন সিরাতল মুস্তাকিম এ দুয়ার মাধ্যমে আর আল্লাহ তালার কাছে চাওয়ার মাধ্যমে যখন আমার দুনিয়ার প্রত্যেকটা কাজ হবে তো দুনিয়ার প্রত্যেকটা কাজ দ্বারা আমার আখেরাতের মঞ্জিল জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে তখন আমার কাজটা এমন কাজ হবে আমার ঘর আমার সংসার আমার প্রতিষ্ঠান আমার পথ চলাটাও এবাদত হয়ে যাবে আমার পথ চলাও সহজ হইল এবাদত হইল আমার ঘর চালানো সহজ হইল আবার সাথে সাথে কি হইল এবাদত হয়ে গেল এটা কত বড় সৌভাগ্য আমার কাজগুলো কঠিন হচ্ছে না সহজ হয়ে যাচ্ছে আবার সাথে সাথে এবাদত হচ্ছে আমি দুনিয়ার কাজগুলোই করতেছি কিন্তু এই কাজগুলোর দ্বারা আল্লাহ তালার কাছ থেকে আমি জান্নাত কামাই করতেছি ইসদিন মুস্তাকিম দেখেন আল্লাহ তালার কাছে সিরাতে মুস্তাকিম চাওয়া হয়েছে কিন্তু এই সিরাতে মুস্তাকিমের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় আল্লাহ সহজ রাস্তা আমারে তুমি সহজ রাস্তায় চালাও সেটা যাবো কই সহজ রাস্তা যে আল্লাহর কাছে চাচ্ছি এই সহজ রাস্তায় আমি কোথায় যাব এই রাস্তা আমাকে কোথায় নিয়ে যাবে আমি কোথায় যেতে চাই তা কিন্তু বলা হয় না এই রাস্তাটা কি দুনিয়ার রাস্তা না আখেরাতের রাস্তা আমি দুনিয়া চাচ্ছি না আখেরাত চাচ্ছি কিছুই বলা হয় নাই এজন্য বলা হয় নাই যেন দুনিয়া আখেরাত উভয় জগতের মালিক তোকে আল্লাহ যেন দুনিয়াতেও সিরাতে মুস্তাকিম এ দুয়ার দ্বারা আদায় হয়ে যায় আর আখেরাতে জান্নাতে পৌঁছার সিরাতে মুস্তাকিমে যেন এই আয়াত দ্বারা আল্লাহ তালার কাছ থেকে আদায় হয়ে যায় এজন্য মঞ্জিল বলা হয় না কারণ আমরা যারা ইমান আনছি আমাদের দুনিয়ার মঞ্জিল আখেরাতের মঞ্জিল একটা না না আমাদের দুনিয়ার মঞ্জিল একটা আখেরাতের মঞ্জিল আরেকটা এক মঞ্জিল কিন্তু দুনিয়াতেও আমাদের চাওয়া এক আখেরাতেও আমাদের চাওয়া এক আর সেই চাওয়া কি আল্লাহ তালার আল্লাহ তালার রেজা আল্লাহ তালার সন্তুষ্টি মুস্তাকিম আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো সিরাতে মুস্তাকিমের পথে তুমি আমাকে হেদায়ত দান করো ইহদিনা ইহদিনা শব্দের অর্থ কিন্তু আসলে যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও এখন দেখেন এই হেদায়তেরও কিন্তু দুইটা অর্থ আছে এই হেদায়ত শব্দেরও অর্থ দুইটা যেমন একজন ব্যক্তি আপনার কাছে জানতে চাইল বাইতুল আতিক জামে মসজিদের সামনে থেকে যে আমি দশ নাম্বার যেতে চাই তো আপনি এই ব্যক্তিটাকে বুঝিয়ে দিলেন যদি তুমি দশ নাম্বার যেতে চাও তাহলে সোজা যাও ওই যে রাস্তা দেখা যাইতেছে এই রাস্তায় সোজা যাবা সোজা যাওয়ার পর একটা গুলচক্কর পাবা এই গুলচক্করটাই দশ নাম্বার গুলচক্কর তো এই ব্যক্তি আপনার কাছ থেকে পথ চিহ্ন যাচ্ছে ওই মুরগি আবার জিজ্ঞাসা করতেছে আমি দশ নম্বর যাবো কেমনে যাবো এই যে সুতা যাও হাঁটতেছে দশ নম্বর তো দেখা যায় না কোথায় গুল চক্কর আরো কিছু দূর যাওয়ার পর আরেকজনকে জিজ্ঞাসা করে আমি কি সহজভাবে চলতেছি দশ নম্বর যাবো এই তো সামনে আরেকটু যাওয়ার পর ওই যে দেখা যায় তো এই ব্যক্তিটাও আপনার কাছ থেকে পথ চিনল আপনি তাকে পথ দেখায় দিলেন আবার পথ দেখানোর এই পদ্ধতিটাও আসতে পারে যে বাইতুল আতিক জামে মসজিদের সামনে থেকে আসরের নামাজের পর এক আগন্তুক ব্যক্তি এক পথিক আপনার কাছে জানতে চাইল দশ নম্বর যেতে চাই আপনি বললেন চলো তারা এটা চিনা দিলেন না যে ওই জায়গায় যাবা তারপরে এই পথে হাঁটবা তা না চলো আমি দশ নম্বরে যাচ্ছি আমার সাথে সাথে চলো তো আল্লাহ তালার কাছে আমরা আসলে হেদায়ত যে চাচ্ছি কোন হেদায়ত চাচ্ছি একদিন সিরাতল চাওয়াটা তো ঠিক করতে হবে আমি কি চাই কেমনে চাই যখন এহদিনা সিরাতল মুস্তাকিম বলবো সেই অনুভূতিতে চিৎকারটা আল্লাহ তালার কাছে আল্লাহ ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ সহজ সরল পথে আমাকে চালাও ব্যাখ্যাটা বুঝে নিতে হবে না সেই বুঝ সহকারে তো ডাক্তার আল্লাহ তালাকে দিতে হবে দেখেন প্রথম প্রকার হেদায়ত যেটা পথ দেখানো যেটা এটা তো আল্লাহ তালার কাছ থেকে চাওয়া ছাড়াই আল্লাহ তালা সকলের কাছে বেশ করছেন আল্লাহ তালা কোরআন নাজিল করতেন নবী পাঠাইছেন মুক্তির পথ তৌহিদের আলোচনা যুক্তি প্রমাণ দ্বারা কোরআনে কারিমে করছেন ইমানের দাওয়াত আল্লাহ তারা পেশ করছেন যে এই পথে মুক্তি এই কোরআন নবী মমিন হোক আর বেইমান হোক সকলের জন্য এ কোরআনের দাওয়াত নবীর দাওয়াত আছে না এটা উপস্থাপিত হয়ে গেছে আমরাই হেদিনা সিরাতুল মুস্তাকিম দ্বারা আল্লাহ তালার কাছে এই দ্বিতীয় প্রকারের হেদায়ত চাচ্ছি যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে কিনাইছো তো তুমি দেখাইছো বলছো চালায় দাও মুস্তাকিম আমি জানি তোমার গোলামের মাঝে মুক্তি তোমার আনুগত্যের মাঝে মুক্তি আমি জানি রসুল্লাহর আদর্শের মাঝে মুক্তি আমি জানি আখেরাত বিশ্বাস আখেরাত বিশ্বাসের মাঝে মুক্তি এই সমস্ত কিছুই আমি জানি কিন্তু যে পারতেছি না মানার পরিবেশ যে পাচ্ছি না বিভিন্ন বাধা বিভিন্ন প্রবঞ্চনা বিভিন্ন প্রতারণা মিথ্যা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা যে আমার সামনে উপস্থিত হয়ে যায় মুস্তকিম এটার দ্বারা এটা এই চাওয়াটা আল্লাহর কাছে পেশ করতে হবে আল্লাহ আপনি তো দেখায় দিতেন ইমানের মাঝে মুক্তি আপনি দেখায় দিতেন আপনার রসুলের ভালোবাসার মাঝে মুক্তি আপনি তো বুঝিয়ে দিতেন আপনার সন্তুষ্টির মাঝে মুক্তি আমি অঙ্গীকার করেছি ইয়া কানা আবুদু আমি এই মুক্তির পথে আপনার আনুগত্যের পথে আমি চলবো ও ইয়া কানা আর এই মুক্তির পথে আনুগত্যের পথে চলার জন্য আমি আপনারই কাছে সাহায্য চাচ্ছি মুস্তাকিম সহজ সরল ভাবে আপনি এই মুক্তির পথে আমাকে পরিচালিত করুন সিরাতুল মুস্তাকিম দেখেন কোরআনে করিমের এই মাত্র দুইটা আয়াত এই দুইটা আল্লাহ মানুষের সামনে ইমান গ্রহণের পর তার পূর্ণ কর্ম পদ্ধতিটার আলোচনা করছে ইমান আনার পর তোর কাম কি এটা বুঝা যাবে এই দুই আয়াত এবং বুঝানো হচ্ছে যে ইমান আনার পর তোমার প্রথম কাজ সংকল্প এবং অঙ্গীকারে আবদ্ধ হওয়া যে আমি এই ইমানের উপর অটল থাকব দ্বিতীয় কাজ নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে চেষ্টা করা তৃতীয় কাজ আমাকে রাখতে থাকা আমার কাছে সাহায্য চাইতে থাকা প্রথম কাজ ইয়া কানা আবুদু দ্বিতীয় কাজ ইয়া কানা তাইনু প্রথম কাজ অঙ্গীকার করা একটা শপথ করা একটা প্রতিজ্ঞা করা দ্বিতীয় কাজ নাস্তাইনু সেই পথে অগ্রসর হওয়া আল্লাহর কাছে সাহায্য চেয়ে তৃতীয় কাজ এহদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ অঙ্গীকার করছি পথ চলা শুরু করছি এখন এই পথে আমাকে পরিচালিত তুমি করো এ দোয়াটা আল্লাহর কাছে করা দেখেন কোরআনে কেরিমের মাঝে আল্লাহ তালা বিভিন্ন নবীদের ঘটনা আলোচনা করছেন শুধুই মাত্র নবীদের ঘটনা পড়ার জন্য না সেই সমস্ত ঘটনাগুলোকে সামনে রেখে নিজেদের ইমানকে তাজা করার জন্য বিভিন্ন সিচুয়েশনে ইমান রক্ষার যে কৌশল কর্মপদ্ধতি কি হবে তা বুঝিয়ে দেওয়ার জন্য যেমন দেখেন কোরআনে করিমের মাঝে হজরত ইউসুফ আলী ইসলামের ঘটনা আলোচনা করা হয়েছে আমরা কম বেশি সবাই হজরত ইউসুফ আলী ইসলামের ঘটনাটা জানি এই ঘটনা আমরা জানি যে হজরত ইউসুফ আলী ইসলাম বাবার অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন তার ভাইরা হিংসায় জ্বলে উঠল হজরত ইউসুফ আলী ইসলামকে খুব অল্প বয়সে তারা ঘর ছাড়া করলো এক কূপের মাঝে নিক্ষেপ করলো সেই কূপ থেকে এক ব্যবসায়ী কাফেলা হজরত ইউসুফ আলী ইসলামকে তুলে মিশরের বাজারে তাকে বিক্রি করে দিল মিশরের বাজার থেকে আজই যে মিশর তৎকালীন মিশরের গভর্ন এই সুন্দর এবং পবিত্র চেহারা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইউসুফকে অল্প বয়সের ইউসুফকে কিনে তার ঘরে নিয়ে গেল সেই আজি যে মিশরের ঘরে মিশর গভর্নরের ঘরে হজরত ইউসুফ আলি ইসলাম লালিত পালিত হয়েছেন যখন তিনি যৌবনে বসলেন সেই মিশর গভর্নরের স্ত্রী সেও সুন্দরী ছিল মিশরের নাম করা সুন্দরী ছিল সে হজরত ইউসুফ আলী ইসলামের প্রতি আসক্ত হয়ে এবং আসক্ত হয়ে হজরত ইউসুফ আলী ইসলাম তার পবিত্রতাকে সে নষ্ট করার তৎপরতা চালালো এমন ভাবে যে হজরত ইউসুফ আলী ইসলামকে বদ্ধ ঘরের মাঝে ঘরের দরজার মাঝে তালা দিয়ে হজরত ইউসুফ আলী ইসালামকে সে নষ্ট কাজের দিকে মন্দ কাজের দিকে তাকে আহ্বান আল্লাহ কোরআন করিমের মাঝে এই ঘটনাটা আলোচনা করে আমাদেরকে বুঝাইছেন দেখো আমার বান্দা ইউসুফের অবস্থা দেখো গুলাম ইউসুফ সে স্বাধীন না পরাধীন তার যে মনির যার ঘরে সে লালিত পালিত সে তাকে অপবিত্রতার দিকে ডাকতেছে নষ্টমীর দিকে ডাকছে ঘরের দরজাগুলো বন্ধ এই ঘরের বাইরে যাওয়ার ক্ষমতা সাধ্য ইউসুফের নাই ইউসুফ দুর্বল আর তার প্রতিপক্ষ সবল শক্তিশালী হজরত ইউসুফ কি করলেন সেই পরিস্থিতিতে প্রথমত প্রতিজ্ঞা করলেন যে না আমি এই নষ্ট কাজে জড়িত হব না আমি নিজেকে অপবিত্র করব না নিয়োগ করলেন দ্বিতীয় নিজের সাধ্যের সবটুকু উজাড় করে নিজেকে রক্ষার জন্য যত দূর যাওয়া যায় হজরত ইউসুফ তত দূর দৌড়ালেন দরজা বন্ধ কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে হজরত ইউসুফ বদ্ধ দরজার দিকে যখন দৌড়ালেন তো সেই অবস্থাটা এমন অবস্থা ছিল আল্লাহ তালা কোরআনে করিমে সেই অবস্থার আলোচনা আমাদের কি করছেন যে দেখো ইউসুফ যখন প্রতিজ্ঞায় আবদ্ধ হলো ইয়া কানা আবুদু ইউসুফ যখন সাহায্য চাইল তার সাধ্য মতো যখন দৌড়ালো আর আমার কাছে যখন প্রার্থনা করলো বদ্ধ দরজাটা খুলে দেওয়ার ক্ষমতা তো আমার আছে আমি খুলে দিলাম খুলে দেওয়ার ব্যবস্থা আমি করে দিলাম তুমিও এই দুইটা কাজ তুমি করো চারিদিকে পাপ পাপের লাভ যতদূর পারো তুমি পালাও তুমি প্রতিজ্ঞায় আবদ্ধ এই নষ্ট সমাজের মাঝে এই পাপের উৎসবের মাঝে আমি নেই এই প্রতিজ্ঞাটা তুমি করো তুমি বলো ইয়া কানা আবুদু পূর্ণ সমাজ পাপের মাঝে নাচতেছে পূর্ণ সমাজ পাপের উৎসব করতেছে পূর্ণ সমাজ আল্লাহর একত্ববাদ আল্লাহর বিচারকে ভুলে গেছে হাসরের বিচারকে ভুলে গেছে ক্ষমতাসীনরা তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মনে করছে তাদের উপর ক্ষমতাসীন আল্লাহকে ভুলে গেছে ভুলে গেছে না ভুলে গেছে আখেরাত ভুলে গেছে দুনিয়ার মাঝে সমস্ত ইচ্ছাকে পূরণ করতে চাচ্ছে এই অবস্থার মাঝে তুমি নিয়োগ করো তুমি ঘোষণা দাও ইয়া কানা আবুদু যে আমি এই অবস্থার সাথে নেই আমি তো আল্লাহর আনুগত্য করি এই কথার ঘোষণা তুমি দাও আর নিজ সাধ্য অনুযায়ী দৌড়াও পালাও ইয়া কানাস্তাইম আর আমাকে ডাকো ইসদিন সিরাতুল মুস্তাকিম আমাকে ডাকো আল্লাহ তালা কোরআনে করিমের সুরায় ফাতেহার এই আয়াত প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতে আমাদেরকে পড়াচ্ছেন পড়ো এটা বলো এইটা তোমার সমস্ত সমস্যার সমাধান তোমার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আখেরাতের সমস্ত সমস্যার সমাধান তো এই দুইটা আয়াতের মাঝে আছে এই দুইটা আয়াতের মাঝে তোমার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আখেরাতের সমস্ত সমস্যার সমাধান তোমার জান্নাত আল্লাহ তালার সন্তুষ্টি এই দুই আয়াতের মাঝে এই দুই আয়াতের শিক্ষা গ্রহণ আমাদেরকে বুঝতে হবে আমরা কি পড়তেছি আল্লাহ কি পড়াচ্ছেন আল্লাহ যা চাওয়াচ্ছেন আর যা আল্লাহ তালা পড়াচ্ছেন আমরা নিজেরা কি তাই পড়ছি তাই চাচ্ছি এটার একটা হিসাব নিকাশ করাতে এক নাম্বার কাজ ইচ্ছা করতে হবে দুই নাম্বার কাজ ছুটতে হবে তিন নাম্বার কাজ সাথে সাথে চাইতে হবে এখন যদি ব্যাপারটা এই হয় আমার ইচ্ছাও নাই আগ্রহও নাই অনুভূতিও নাই আমার দৌড়ও নাই আবার আমি পড়তেছি দিনশ্রীরাতুল মুস্তাকিম তাহলে কি সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে হুম এর আগে তো দুইটা কাজ আছে একজন ব্যক্তি যাই না বৈজা পূর্ব দিকে যাইতেছে আর দোয়া করতেছে আমাকে পশ্চিমে পৌঁছায় দাও সম্ভব হুম এটা সম্ভব যাই না বুঝা একজন ব্যক্তি পূর্ব দিকে যাচ্ছে আর দোয়া করতেছে আমার পশ্চিমে পৌঁছায় দাও বাজারের বেগ নিয়া ঘর থেকে বের হইয়া বাজারের দিকে যাচ্ছে আর আজান শুই না আল্লাহর কাছে দোয়া করতেছে আমার মসজিদে পৌঁছায় দাও মসজিদে আসা যাবে না আজান শুই না বাজারের মহাব্বত এই মহাব্বত থেকে নিজেকে মুক্ত করে মসজিদের দিকে ছুটতে হবে তো আর চাইতে হবে আল্লাহ মসজিদে পৌঁছার তৌফিক দাও হম খুব বুঝার ব্যাপার কিন্তু এই আয়টা বুঝে নিতে হবে যে পূর্ব দিকে আপনি যাওয়ার ইচ্ছা করছেন প্রস্তুতিও নিতেছেন পূর্ব দিকে যাওয়ার বাহনও যেটার মাঝে উঠছেন এটা পূর্ব দিকে যাইতেছে আর আপনি যদি দোয়া করেন আমার পশ্চিমে পৌঁছায় দাও তাহলে এই দোয়া তো কবুল হবে না এই দোয়া কিভাবে কবুল হবে এহদিন মুস্তাকিম এই দোয়া তো করতে হবে এই অবস্থা নিয়ে যে আমি পশ্চিম দিকে যাওয়ার নিয়ত করছি পশ্চিমের জন্য চেষ্টা করতেছি আল্লাহ পশ্চিমে আমাকে পৌঁছায় দেব তো পশ্চিমে আসার যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ তালার তরফ থেকে হয়ে যাবে সমস্ত বাধাগুলো উঠে যাবে হম খুব বোঝার ব্যাপার যে আমি পশ্চিমাদের সাজে সাজব পশ্চিমাদের জ্ঞান আমি অর্জন করব পশ্চিমাদের কালচার আমার ঘর আমার সমাজের মাঝে আমি প্রতিষ্ঠিত করব আবার আল্লাহর কাছে দোয়া করবো মুস্তাকিম হবে না এটা তো হবে না খুব বুঝার চেষ্টা করব ইহ দিনাসিরাতুল মুস্তাকিম এটা তো অনেক দামি দোয়া এই এক দুয়ায় দুনিয়া আখেরা সমস্ত সমস্যাগুলোর সমাধান আল্লাহ তালা রাখতেন কিন্তু এই দুয়ার আগে কিন্তু আল্লাহ তালা দুইটা স্বীকারোক্তি নিতেন ইয়া কানা বুধু ইয়া কানা তাই একজন ব্যক্তিকে ইমান আনার পর তার মনের মাঝে এই অবস্থা এই হাল তৈরি করতে হবে আমার সফলতার পথ তো আল্লাহ তালার তরফ থেকে নির্ধারিত নির্বাচিত যেহেতু এই পথটা নির্বাচিত পথ আল্লাহর দেখানো পথ আমি এই পথে পাড়া দিব এই পথে আমি নামবো এই সিদ্ধান্ত নিতে হবে আমি ইমানের উপরেই চলব এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে তো ইমানের পথে চলবো সিদ্ধান্ত গ্রহণ করে নামতে হবে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে সিরাতুল মুস্তাকিম তো এই দোয়া যখন হবে এই দোয়ার দ্বারা সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে দেখেন সুরায় কাহাফের মাঝে আসহাবে কাহাফের ইতিহাস আলোচনা করছে খুব সংক্ষিপ্ত দেখেন আসহাবে কাহাফ সাতজন মাত্র যুবক এমন এক পরিবেশের মাঝে তারা বড় হয়েছেন যে পূর্ণ সমাজ পরিবার এরা পত্তলিক মূর্তি পূজার অনুসারী আল্লাহ তালা সুরা একটা হাফের এই ঘটনাটা আলোচনা করছেন এজন্য এই সাত যুবকের কেউ নবী ছিল না আর সাবেক কাহাফের যে এই সাতটা যুবক এই গুহাবাসী সাত যুবকের একজনও কিনা নবী না আমরা তো বিভিন্ন নবীদের ঘটনা শুনলে খুব বুঝি যে উনি তো নবী ছিল আমি তো আর নবী না আসাবে কাহাফের যুবকদের ঘটনাটা কোরআনে কারিমে বিশেষভাবে আলোচনা করা হয়েছে তাদের জন্য যারা নবীন আম পাবলিক তো এরা যখন এই সিদ্ধান্তে উপনীত হলো না মূর্তি পূজা এটা তো কল্যাণ অকল্যাণের ক্ষমতা তো মূর্তির হাতে নেই এই বুঝ যখন তাদের তৈরি হইল ইমান যখন তাদের মাঝে জাগ্রত হলো তারা কি করলো আল্লাহ সে কি করলো তার আলোচনা করতেছে আর মানুষ গবেষণা করে কি হইল এরা তিনশো নয় বছর ঘুমায় তারপর আবার জাগ্রত হইছে কিছুই হয় নাই মানুষ এটি নিয়ে আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন না এটা পেরেশানির বিষয় না أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তোমরা কি মনে করো আথাবে কাহাবের এই সাত যুবকের গুহার মাঝে ঘুমিয়ে থাকাটা এটা আশ্চর্যজনক ব্যাপার এটা বিস্ময়কর ব্যাপার এটা আলোচনার ব্যাপার এটা একটা বিশ্বের রেকর্ড মনে করো আজকে আমরা তো শুধু বিশ্ব রেকর্ড এটা নিয়ে আমাদের শিখি কিভাবে একটা রেকর্ড করা যায় আমরা মানব পতাকার মাধ্যমে রেকর্ড করব আমরা রেকর্ড করব জাতীয় সঙ্গীত দিয়ে রেকর্ড করব আর আমরা গ্যারেজ বুকে আমরা আমাদের ঠিকানা করে নেব যে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিকভাবে আমাদের নামটা উচ্চারিত হবে এটা আমাদের একটা সফলতা সারা বিশ্বে আমাদেরকে নিয়ে আলোচনা হবে তো আল্লাহ কোরআনে বলতেছেন তিনশো নয় বছর এরা ঘুমিয়েছিল তোমরা এই আলোচনা করছো রেকর্ড তিনশো নয় বছর ঘুমিয়ে থেকে আবার জাগ্রত হওয়া এটা একটা বিশ্ব রেকর্ড না হ্যাঁ এটা একটা বিশ্ব রেকর্ড না তো এরা পূর্ণ আরবের ঘরে ঘরে ইহুদিদের ঘরে ঘরে এই বিশ্ব রেকর্ডের আলোচনা তো আল্লাহ তাই বলতেছেন তোমরা বিশ্ব রেকর্ড নিয়ে আলোচনা করছো আম এটাকে আমার নিদর্শনের মাঝে এটা কি একটা বিস্ময়কর বিষয় না সহজ বিষয় বুঝাচ্ছেন ঈদ আওয়াল পিতিয়া তু ইরাল কাহাপি ঈদ আওয়াল পিতিয়া তু ইরাল কাহাপি শুনে রাখো ঘটনাটা বুঝার চেষ্টা করো আসহাবে কাহাবকে বোঝার চেষ্টা করো সেই গুহার সাত যুবককে তারা যখন ইমানকে গ্রহণ করলো আর এই ইমানের উপর যখন আঘাত আসলো নিজ পরিবার থেকে নিজ সমাজ রাষ্ট্র থেকে ইমান রক্ষার্থে নিজ সমাজ নিজ পরিজন নিজ আপরজন সকলকে ছেড়ে তারা ইমান রক্ষার অঙ্গীকার করল কি করল ইমান রক্ষার অঙ্গীকার করল এদের অঙ্গীকার ছিল ইমান রক্ষার অঙ্গীকার মাটি রক্ষার অঙ্গীকার ছিল না পরিবার রক্ষার অঙ্গীকার ছিল না পরিবার রক্ষা মাটি রক্ষা দেশ রক্ষার অঙ্গীকার ছিল না আল্লাহ কোরআনে বলতেছেন তাদের অঙ্গীকার ছিল ইমান রক্ষার অঙ্গীকার আর এই ইমান রক্ষার অঙ্গীকার করে নিজ মাটি নিজ মাতৃভূমি নিজ জন নিজ স্বজন সকলকে ছেড়ে তারা গুহার মাঝে আশ্রয় নিল ইদ আওয়াল তো কিলাল কাহাপি সে সমস্ত যুবকরা গুহার মাঝে গিয়ে আশ্রয় নিল সকল এক তো আগে অঙ্গীকার করল তারপর ঘরের মাঝে বসে থাকতে না বের হইছে ঘর ছাড়ছে আমাকে ইমান শিখতে হবে ইমানের উপর চলতে হবে এই নিয়ত করছে এক নাম্বার কাজ দ্বিতীয় কাজ ঘর ছেড়ে দিতে এই ঘরে ইমান রক্ষা করা যাবে না ঘর ছেড়ে দিতে এই সমাজে ইমান রক্ষা করা যাবে না সমাজ ছাড়ছে ঘরে বসে দোয়া করে নাই দোয়াটা ঘর থেকে বের হয়ে দোয়া করে ওই সমাজে বৈশা বৈশা দোয়া করে নাই ওই সমাজকে ছাড়তে বুহার মাঝে গিয়ে দোয়া করতে রব্বানা হে পর দেগার আতিনা মিল্লা দুনকা রহমা তোমার রহমতের প্রত্যাশায় তোমার রহমতের প্রতি ইমান এনে দেখো প্রতিজ্ঞা করতে ইমান রক্ষা করতে হবে আর সেই প্রতিজ্ঞায় ঘরও তারছি সে প্রতিজ্ঞায় ঘর চাইরা আল্লাহ তুমি দেখো আমরা গুহায় আল্লাহকে ডাক আল্লাহ দেখো তোমার বান্দারা ঘরে নাই তোমার বান্দারা আজকে সমাজের মাঝে নাই সেই নষ্ট বেইমানের সমাজ বেইমানদের পরিবারকে ছেড়ে তারা দেখো গুহার মাঝে আশ্রয় নিতে মিন রসাদা এখন এই গুহার মাঝে আল্লাহ তুমি তোমার নিজ ক্ষমতা দ্বারা নিজ হুকুম দ্বারা আমাদেরকে দিশা দাও আমাদের যাবতীয় অবস্থাকে তুমি সহজ করে দাও আল্লাহ বলতেছে এরা যখন আমার কাছে প্রার্থনা করলো আমার কাছে চাইলো আমি কি করলাম গুহার মাঝে আমি তাদেরকে একটি ঘুম পাড়িয়ে দিলাম আমি ঘুম পাড়াই দিলাম লম্বা ঘুম দোয়া করছে না আল্লাহ সমাজটা পরিবর্তন করে দাও এই ব্যথা আল্লাহ আমাদের জন্য একটা সুন্দর সমাজ দেও এই দোয়া করে আল্লাহ তালার কাছে দোয়া যখন তারা করলো আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন তিনশো বছর ঘুম পাড়াইলেন আর এই তিনশো বছরে পূর্ণ সমাজ আল্লাহ পরিবর্তন করলেন তিনশো বছর পর যখন তাদেরকে ঘুম থেকে তুললেন এমন এক সমাজে তাদেরকে ঘুম থেকে তুললেন যে সমাজে ইমানদাররা এরা বিজয়ী ইমানের বিজয়ী সমাজের মাঝে এখন রাজা থেকে প্রজা সকলেই ইমানদার এরা গুহা থেকে উঠে যখন সমাজের কাছে গেছে যাকে তারা পাঠাইছে যে কিছু খাবার নিয়ে আসো তাকে সতর্ক করতে সাবধান কেউ যেন চিনতে না পারে ও যখন বের হইছে গুহা থেকে যখন দোকানে গেছে মানুষদের কথাবার্তা শুই না সে বুঝতে পারছে আমাগরে তো সবার চিনা দরকার এখন এ সমাজের সবার আমাদের কি কি করা দরকার চিনা দরকার হাজার বছর পর মানুষগুলো মাটি হয়ে যাওয়ার পর আল্লাহ কিভাবে মানুষগুলোকে আবার চিন্তা করবে এটা নিয়ে ইমানদারদের সাথে নাস্তিকদের তিন দিন ব্যাপী তর্ক চলতেছে আর এই তর্কের আজকে তৃতীয় দিন নাস্তিকদের যুক্তির কাছে বুদ্ধির কাছে ইমানদাররা টিকতে পারতেছেন ঠিক এই তৃতীয় দিন খাবে কাহাফের এক যুবক তিনি গুহা থেকে বের হইতেন গেছেন লোকালয়ে কিছু খরিদ করার জন্য কিছু জিনিস কেনার জন্য তো মানুষদেরকে যে পয়সা তিনি দিচ্ছেন এই পয়সা তো এত বছর আগের পয়সা তোমার কাছে কোথা থেকে আসবে খবর চলে গেল বাদশা পর্যন্ত তো আধাবে এই যুবক রাষ্ট্রের এটা কত বড় একটা অলৌকিক ঘটনা কত বড় রেকর্ড যে আমাদের রাষ্ট্রে তিনশো নয় বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল এরা আজকে জাগ্রত হয়ে কিসের নাস্তিক আর কিসের আস্তিক সবাই উপস্থিত হইতে গুহার কাছে দেখার জন্য তিনশো নয় বছর পর্যন্ত ঘুমানোর পর এরা এখনো তরুতা যা যে আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়ায় জিন্দা করতে পারে এরকমই রাখতে পারে সেই আল্লাহ তিন হাজার বছর পরে পারবেন না সমস্ত যুক্তি শেষ নাস্তিকদের নাস্তিকরা সব আস্তিক হয়ে গেছে এক ঘটনায় আল্লাহ তালা কোরআনে কারিমে এই সমস্ত তাজা তাজা ঘটনার আলোচনা করতেন কেন বুঝার বুঝ আর আমাদেরকেও এই ইমানই অঙ্গীকার ইমানি শপথে আবদ্ধ হওয়ার জন্য ইমানকে আমরা গ্রহণ করলাম আর এই প্রতিজ্ঞাও করলাম ইমানের উপর থাকব বাধা আসুক বাধার মোকাবেলা করুক তো বাধার মোকাবেলায় যখন আমরা নামবো আল্লাহ তালার কাছে দোয়া করে নামবো তো আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে না আসবে কিন্তু আমরা তো সাহায্য চাই ঘরে বসে আমরা যে সাহায্য চাই আমরা ঘরে বসে সাহায্য চাই আমরা ছুটছি পূর্বে আর সাহায্য চাচ্ছি পশ্চিমে যাওয়ার না পূর্বের মহাব্বত পূর্বের ভালোবাসা এই সমস্ত কিছু ছেড়ে আল্লাহ তালার কাছে পশ্চিমের দোয়া করতে হবে একদিন সিরাতুল মুস্তাকিম এই দোয়াটা করতে হবে ইয়াকা না বুধু ও ইয়াকা নাস্তাইনের উপর নির্ভর করে দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা এটাকে ছেড়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তোমার ভালোবাসা দাও তোমার মোহাব্বত তাম্মুল দরাই নায়ে দিল কুনি সফাই বতাদেরি যে হাসিল কুনি তাম্মুল দরাই নায়ে দিল কুনি সফাই বতাদেরি যে হাসিল কুনি আলাই বলতেছেন আর দিলের মাঝে গাইরুল্লাহর যত মহাব্বত তোমার পূর্ণ দিলটার মাঝে পূর্ণ দিলটাকে ঘেরাও করে ফেলেছে দিল থেকে মহব্বত ভালোবাসা এটা থেকে দিলটাকে পরিষ্কার করে ঝকঝকে তক্তকে বানাও দিলের পিছনে চর্চা করো আর এই দিল থেকে গাইরুল্লার যত মহাব্বত গাইরুল্লার যত আজমত এই সব কিছুকে পরিষ্কার করো আল্লাহ আকবর বলো আর এই দিলের মাঝে দিলটাকে ঘষা মাজা করো যে না দুনিয়া বড় না রাষ্ট্র বড় না মাটি বড় না পরিবার বড় না প্রতিষ্ঠান বড় না আমার সন্তান বড় না স্ত্রী বড় না আমার কাছে এই সমস্ত কিছুর চাইতে আল্লাহ বড় আল্লাহ বড় এটা বলো নিজের দিলকে পরিষ্কার করতে থাকো ঘষা মাজা করতে থাকো ঝকঝকে তক্তকে একটা দিল উপস্থিত করো আর সেই দিলের মাঝে আল্লাহ বলে চিৎকার দাও আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর আজমত এই দিলের মাঝে এসে প্রবেশ করো আল্লাহ তারা আমাদের সকলকেই সিরাতে মুস্তাকিম জান্নাতের সহজ এবং সরল পথ সেই পথে আল্লাহ তালা আমাদের সকলকেই পরিচালিত করুন আখির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল